গেটের সংলগ্ন বেতুল করিম জামিয়া মসজিদে আজকের জুমার সালাতে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সামান্য কথার অবতারণা বা সূচনা করব ইনশা আল্লাহ আজিজ কোরআনের সাথে হাদিসের সম্পর্ক একটি ছাড়া আরেকটুর উপর বিশ্বাসের দাবি সম্পূর্ণ অবান্তর আল্লাহর সাথে রাসুলের সাথে বিশ্বাসের সম্পর্ক রাসুলের সাথে বিশ্বাস আল্লাহর সাথে বিশ্বাসের সম্পর্ক একটির বিশ্বাস ছাড়া আরেকটির বিশ্বাসের দাবি করাটা মিথ্যা এবং প্রতারণা সুস্পষ্ট বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তারা তারা আল্লাহর উপর বিশ্বাস এবং রাসুলদের উপর বিশ্বাসের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় আমরা আল্লাহকে বিশ্বাস করি অমুক নবীকে বিশ্বাস করি না আমরা আল্লাহকে বিশ্বাস করি অমুক রাসুলকে বিশ্বাস করি না এই বিশ্বাস বিশ্বাস নয় দেশ যারা তারা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে না আল্লাহর উপর দিয়ে যেতে চায় না আল্লাহর সমকক্ষ নিজেদেরকে ভাবতে চায় না কিন্তু রাসুলরা যে আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ এবং সৃষ্টি জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট এটা মানতে তাদের প্রেস্টিজ ইস্যু হয়ে যায় আমরা তো কিছু বুঝি আমরা তো কিছু জানি কিছু ফিলোসফি আমরা পড়াশোনা করেছি আমরাও অমুক অমুক শাস্ত্র ভালো জানি কিসের রাসুল আবার কিসের নবী তাদেরকে শ্রেষ্ঠত্ব দিব কেন আল্লাহকে মানে ঠিক আছে যাদেরকে রাসুল নবী বলা হয় তারাও মানে আমরাও মানি দুইজনের মানে সমান সমান তারাও যদি উপরে উঠে থাকে আমরাও উপরে উঠে যাব তাদের একটা প্রেস্টিসের ব্যাপার ওদেরকে অত বড় করে আমাদের মানার দরকার কি আল্লাহকে মানলাম তারাও মানে আমরাও মানি এরা হলো ডিস্ট এদের পরিভাষা কি টার্ম দ্বিতীয় পর্যায়ে আরেকটি যারা উম্মতে মুহাম্মদিয়ার অন্তর্গত নিজেদেরকে বলে মনে করে তাদেরও এক শ্রেণী আল্লাহ উপর বিশ্বাস এবং রাসুলের উপর বিশ্বাসের মধ্যে চিন্তাধারার কিছু সমস্যার সৃষ্টি করে বসেছেন তাদের ধারণা আল্লাহর উপর একটা বিশ্বাস করলাম ভালো কথা তিনি সৃষ্টিকর্তা তিনি সকল কিছুর মালিক তিনি জীবনদাতা মৃত্যুদাতা তিনি জান্নার দাতা জাহান্নাম দাতা সর্বোচ্চ ক্ষমতার অধিকারে তিনি মেনে নিলাম নবী এবং রসুল তাদেরকেও মেনে নিলাম নবী মোহাম্মদকেও মেনে নিলাম কিন্তু বিশ্বাসটা একটু আল্লাহর উপর বিশ্বাস একটু দুর্বল হলেও সমস্যা নেই একটু ত্রুটিপূর্ণ রাখলাম একটু সমস্যা রাখলাম একটু ঝুলন্ত রাখলাম সমস্যা কি কোরআনের উপর বিশ্বাস করলাম ঠিক আছে আল্লাহর কালাম লাউহে মাহফুজে সুরক্ষিত আল্লাহর কালাম নিয়ে আমি কথা বলেছি বারবার আজকে আর আমি সেভাবে বলছি না আল্লাহর কালাম ঠিক আছে সেটা আল্লাহর সেফাত মেনে নিলাম লাউহে মাহফুজে সুরক্ষিত মেনে নিলাম আল্লাহর পক্ষ থেকে বাইতুল ইজ্জাতে একত্রে আবার সেটা অবতীর্ণ হয়ে রয়েছে সেটাও মেনে নিলাম জিবরিল আল্লাহর নবীর কাছে মোহাম্মদ সাল্লাহ আলি কাছে পৌঁছেছেন সেটাও মেনে নিলাম কোরআনকে মেনে নিলাম কিন্তু নবীর হাদিসের মর্যাদা কি আল্লাহ আল্লাহর কালামের সমান মর্যাদা হ্যাঁ মর্যাদা দেখতে পার্থক্য আছে যেহেতু আল্লাহ এবং রসুল এক নন একজন স্রষ্টা একজন সৃষ্টি একজন খালেদ আরেকজন মাখলুক একজন মাহবুদ আরেকজন আবেদ একজনের হাতে নবী মোহাম্মদের জীবন নফস আল্লাহ নবী কসম খাওয়ার সময় সাধারণত এটা বললেন তার কসম খাচ্ছে যার হাতে আমি মোহাম্মদের জীবন তুই তো এক না হাদিস দ্বারা যদি আমি সালাত আদায় করি আমার সালাত হবে না নামাজ আদায় করতে গেলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর কালাম তেলাওয়াত করে সালাত আদায় করতে হবে সেটা বাস্তবতা এগুলা কোনোটাই অস্বীকার করা অবকাশ নেই কিন্তু আমি যদি বলি আল্লাহর কালামের মধ্যে রাসুলের হাদিসের মধ্যে পার্থক্য আছে সুতরাং আমাকে এ অধিকার দিয়ে দেওয়া হয়েছে যে আমি হাদিস মানব না হাদিসকে অবজ্ঞা করব হাদিসকে খাটো করব যেহেতু কোরআনে নাই এটা নবীর হাদিসে সূত্রেন সেটার মধ্যে আমার কিছু অবকাশ আছে এখান থেকে আপনি ভুলের সূচনা করলেন এখান থেকে আপনি ভুলের সূচনা করলেন আজকাল আমি শুনছি বিভিন্ন জায়গায় প্রশ্নটা বারবার শুধু আলামিন জামে মসজিদ কেন্দ্রে কখনো কখনো এখানে এক জমা পড়াই আলা আমিন জামে মসজিদে আরেক জমা পড়াই দুই জমা ফ্রি থাকে মাঝে মধ্যে ওখানে জুমার সালাত করার সুযোগ হয় বাহিরের মুসল্লিরা একটু জিজ্ঞাসাবাদ করেন তার মধ্যে একটা শ্রেণী থাকে যারা কোরআন এবং হাদিস নিয়ে বারবার প্রশ্ন তোলেন হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে কতটা কথা আছে যা কোরআনে নাই তা নিয়ে কি হবে ইত্যাদি ইত্যাদি শাহাদতের মৃত্যুর পরে খোতবা দিয়েছে একটা মৃত্যু নিয়ে এবং রোট নিয়ে সামান্য আলোচনা করেছে কবরের আজাব নিয়ে দুই একজন এসে ধরলেন কোরআনের মধ্যে কি কবরের আজাবের কথা আছে কোরআনের মধ্যে আছে আমি এই মুহূর্তে আপনাকে সেটা উত্থাপন করব না শুধু যদি হাদিসে থাকে আপনি মানবেন কিনা সেই প্রশ্নের জবাবটা আগে দিন তারপর আমি কোরআনে কোথায় আছে সেটা আমি পরে বলবো কোরআনে বুঝলাম একটা আয়ত কোন মাসালার ব্যাপারে সামান্যতম নাই কিন্তু প্রমাণিত হাদিসের মধ্যে রয়েছে আপনি মানতে প্রস্তুত কিনা নীরব থাকলেন দুই নম্বর বললাম আজকে যে আপনি জুমার সালাত আদায় করলেন কয় রেখাত আদায় করলেন যে দুই রেখাত কোরআনের কোন জায়গায় আছে বলুন কোরআনে তো আছে ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যখন সালাতের জন্য নিদা করা হবে আহ্বান জানানো হবে ডাকা হবে সালাতের জন্য ডাকা অর্থ কি আজান এই যে এজা নু দেয়া নেদা মানে ডাকা আহ্বান জানানো হারফে নেদা রয়েছে আরবি ব্যাকরণে ডাকার জন্য ইয়া আয়া হা হে বাংলা ভাষায় এই ডাকার জন্য কিছু অব্যয় রয়েছে হে ও হে ও ভাই হে ও হে ও ইত্যাদি বলে ডাকা হয়ে গেলে হারফে নেদা যেগুলা জব্য গুলা যে আহ্বান জানানো আর যদি আয়া হা আয় ইত্যাদি বলে ডাকা হয় যা নু দেয়াল সলাতে আমি করে ওহে সালাতে আসুন ওহে হে ভাই নামাজে আসুন এটা কি এখানে নেতার অর্থ এখানে কি আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদুল্লাহ ইত্যাদি শেষ পর্যন্ত না পড়তে হবে আপনি যদি বলেন যে আমি আজান দেবো না জুমার দিনে যেহেতু কোরআনের মধ্যে আজানের কথা নেই আছে ডাকার কথা মাইক দা বলে দিলাম আপনারা জুমায় আসুন জুমায় আসুন হবে মেইয়াউমুল জুমাতে জুমার দিনে জুমার দিনের কোন টাইমে ফজরে না জহরে দশটায় না বারোটায় একটা না তিনটায় না পাঁচটায় না দুপুর রাতে কোনটায় নেই জুমা জুমার দিনে সে টাইমটাকে নির্ধারণ করবে কখন আজানটা দিতে হবে বলুন কোরআন থেকে দেখেন তো আমাকে নেই জুমাতে জুমার দিনের যে কোনো টাইম বলা হয়েছে হাদিস সেটার ব্যাখ্যা করবে যে কোন টাইমে আসান দিতে হবে কতটুকু দিতে হবে মানে হলো দৌড়ানো সালাতে দৌড়ে এসে ধরা যায় গেছে না একজন হুড়া করে সে আল্লাহ নবীর সাথে রুকু ধরলেন আল্লাহ নবী সালাম ফিরে বললেন কে যে আমি আর রসুল্লাহ যা করেছো করেছো রুকু ধরেছো তোমার সালাত হয়ে গেছে তোমলা তাউদ কিন্তু এরকম কাজ আর করবে না অর্থাৎ দৌড়ি আর সালাদ ধরবে না আলাই কুম্বিস সাকিন তোমরা ধীর স্থির ভাবে সালাতে আসবে আসল্লুমা যা তোমরা আদায় করতে পারোনি ছুটে গেছে ইমামের সাথে ওটা তুমি নিজে আদায় করে নেবে কিন্তু দৌড়িয়ে তারা আদায় করে জামাত ধরার চেষ্টা করো না আলাইকুম তোমরা ধীরে আসো আলাইকুম ধীরে আসো এখন যে ফাসাহিলা দৌড়ে যাও এখানে দৌড়ের অর্থ কি দৌড়ের অর্থ কি খুব দ্রুত গতিতে আপনি দৌড়ে যাবেন তা নয় তুমি প্রস্তুতি নাও তাড়াতাড়ি তুমি জন্য প্রস্তুতি নাও প্রিপারেশন নাও উদ্যোগী হও যাও কিন্তু রাস্তায় তুমি দৌড়ে যাও না এটা কে বুঝাবে আমাকে হাদিস বুঝিয়ে দিবে ইলা দিক্রিল্লা দিক্রের বহুত অর্থ আছে জেকের মানে আল্লাহ জিকির মানে লা ইলাহা ইল্লাল আখদারু যিকর উত্তম জিকির হলো লা ইলাহা আল্লাহ একটা জিকির তারপরে কোরআনে কারীম একটা জিকির আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই জিকির অবতীর্ণ করেছি মানে কোরআন অবতীর্ণ করেছি এখানে ফাসাও ইলা যিকরিল্লাহ এই আল্লাহ জিকিরের অর্থ কি সালাত নামাজের জন্য এখানে যে জিকের জিকেরত সালাদ বা নামাজ এটা আমাকে কে বুঝিয়ে দিবে আমি যদি দৌড়ে এসে আল্লাহ আল্লাহ চিৎকার শুরু করে মসজিদের মধ্যে হবে না তো আপনি দলিল দেবেন কোরআন বলছে দৌড়ে যে আল্লাহ জিকের শুরু করে দাও দৌড়ে এসে তারপর লাহ শুরু করবেন না সালাতে অংশগ্রহণ করবেন এই জিকির অর্থ যে সালাদ এবং জুমান নামাজ এটা আপনাকে কে বুঝাবে এটা তো কোরআনে নেই আল্লাহ তো ব্যাখ্যা করে দিয়েছেন এটা وتركوك قائما وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما যখন নতুন মুসলিম হয়েছে মদিনার মুসলমানরা তখন বাহিরের থেকে যখন মালামাল আসতো অভাবের দেশ সবটার উৎপাদন হয় না কিছু বাহির থেকে আসে আর তারা বিক্রি করে আবার কিছু কিনে নিয়ে যায় আরেক জায়গায় চালান করে ওইরকম জুমার দিনে বাহির থেকে মালামাল নিয়ে এসেছে এসে তারা তবলায় বাড়ি দিয়েছে যখন তখন তো ওই সময় না কিনলে তারপরে আর পাওয়া যাবে না আল্লাহ নবীকে খোতবায় দাঁড়িয়ে রেখে মুসলিমদের সব বিদায় যে এই মুহূর্তে যদি না কিনে এরপর তা কিনতে পারবো না আমাদের মালও বিক্রি হবে না প্রয়োজনে মালও কেনা যাবে না অভাব অভিযোগ দৌড়িয়ে চলে গেছে এখানে তারা কুকা কায়মা হে নবী আপনাকে দণ্ডায়মান অবস্থায় রেখে তারা বেরিয়ে চলে গেছে কোথায় তোমরা এমন অবস্থা মসজিদের ভিতরে না বাইরে না রাস্তায় কোন জায়গায় ও তারা হাদিস বিস্তারিত ব্যাখ্যায় বলে দিয়েছে যেটা আমি বললাম আল্লাহ নবী খোদবা দিচ্ছিলেন দাঁড়িয়ে সেই মুহূর্তে তারা বেরিয়ে গেছে কোন জায়গায় দণ্ডাবেন এটা তো কোরআনের মধ্যে নেই একটা ইঞ্চি লড়ার সাধ্য আপনি নির্বোধ আপনি বেহুদা আপনি আহাম্মক আপনি কোরআন মানবেন আপনি হাদিস মানবেন না আপনি মানবেন কিভাবে আমি চাঁদ দেখার ভাইদেরকে বলি অনেক সময় ফতোয়া দিয়ে দিলাম আপনি সারা পৃথিবী একসাথে আদায় করেন দেখি পারেন কিনা কোরআন এবং হাদিস আপনার বিরুদ্ধে বিপরীতে আছে সেগুলা বিস্তারিত অন্য ব্যাপার ক্যালেন্ডার তো বহু দামি দামি ছাড়তেছেন কোরআনের আয়তের অর্থ বিকৃতি করে হাদিসের একটা খোঁচা খাঁচি দিয়ে নিজের ভাবমতো বহু কথা দিয়ে ছাড়তেছেন এখান থেকে বিশাল ক্যালেন্ডার আমার হাতে ধরিয়ে দিয়েছে সেই কোরআনের আয়তে ভুল করেছে হাদিসের রেফারেন্সে ভুল করেছে নিজের ভাব তর্জমা করে চলেছে লক্ষ লক্ষ টাকা ক্যালেন্ডারের পিছনে খরচা করেছে অথচ একজন ভালো বড় মহাপ্পের আলেমের কাছে বসে শিখা উচিত ছিল প্রথম যে বিষয়গুলো কি না শুধু শুধু ক্যাদানি দেখাবে নিজের বুদ্ধি জ্ঞান ফুটাবে মুফাক্কের সাথে চিন্তাবিদ মহা চিন্তাবিদ আরে বাবার যারা যে সাবজেক্টে সেখানে যাও রাস্তায় হকারের মতো তো বহু কথা রসবাদ বিষবাদ আমবাদ গেটেবাদ ঝিঝিবাদ মজায় ব্যথা উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না একাশি প্রকারের বাতের জন্য আমার এই এক সাল সাই কাম করবে বড় বড় ডাক্তাররা যেখানে ফেল করে বড় বড় মেশিন যা পরীক্ষা করে রোগ ধরতে পারে না এক হাতুরে ডাক্তার দুনিয়ার সব চিকিৎসা দিয়ে হয়েছে আমি বলি না যে ওই সকল মধ্যে কোনো চিকিৎসা জ্ঞান নাই তাই বলবো না ওটা মাপ মাত্রা দিতে হবে একাশি প্রকারের গাছ গাছরা যদি একটা ওষুধের মতো হয় সেটা ওষুধ হবে না বিষ হবে একটা গাছের সাথে একটা সম্পর্ক কি ইতিবাচক না নেতিবাচক কতগুলো পদার্থ হলে শুধু অপদার্থ হয়ে যাবে আর আপনার আকারে ফতের হকারের মতো অত বড় বড় ক্যালেন্ডার বিতরণ করছেন নানান ফটো দিয়ে নানান মাসালা দিয়ে একটা এক্সপার্টের কাছে যান একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যান আগে আগে কিছু শিখেন দেখবেন যে অত লম্বা লম্বা বক্তব্য শর্ট হয়ে আসবে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থানের মধ্যে আছেন তাই বলে আমি তুমি কবিরাজি বিদ্যাকে অস্বীকার করছি না সেটার মধ্যে শাস্ত্রীয় জ্ঞান লাগে মাপ লাগে মাত্রা লাগে কিন্তু পথে দাঁড়িয়ে যে সকল কথাবার্তা বলছেন ওগুলো তো একেবারে অবান্তর কথাবার্তা পাগলের প্রলাপ ছাড়ার কিছু নয় বিশাল বিশাল ক্যালেন্ডার লক্ষ লক্ষ টাকা দিয়ে সরাচ্ছেন আপনি বড় আলেমদের কাছে বসেন কোরআনের আয়াতের শুদ্ধ তর্জমাটা কি হাদিসের অনুবাদটা কি এর ভাব কি আগে বুঝে নেন লক্ষ লক্ষ টাকা অপচয় করলেন এখন ওগুলো পুরানো সারা তো কোনো পথ থাকবে না সম্মানিত উপস্থিতি দিন এবং একটা আগে আপনি বোঝার চেষ্টা করেন আলেম তো মাশাল্লাহ এখন সৌদি আরব থেকে বহুত আলেম পাশ করে এসেছেন মক্কা থেকে মদিনা থেকে রিয়াদ থেকে তাদের মধ্যে আমি না হয় সবচেয়ে ছোটই আছে কিন্তু মাশাল্লাহ শেখার মতো আলেমের তো অভাব নেই সম্মানিত উপস্থিতি খালি চিন্তাবিদ আর চিন্তাবিদ খালি গবেষক আর গবেষক আর খালি গবেষণার সেন্টার খুলে রাখছে মানে গবেষণার সেন্টার সেন্টার খুলে খুলে নাকি তারা আলোচনা করেন হাদিসের কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না কোরআন মানা যাবে কিনা হাদিস মানা যাবে কিনা আপনাকে কে সার্টিফিকেট দিলে এই সকল কুকর্ম করা এই সকল কুকর্ম করার আপনাকে সনদ দিল কে যেহেতু আমাদের দেশে ডাক্তারি সার্টিফিকেট লাগে সনদ লাগে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে রাখা আছে এবং কে কি করছে সেগুলো হাসপাতাল টাসপাতাল নানান জায়গায় চেক করা হয় এমনকি খাদ্য চেক করা হয় হোটেলে হোটেলে সেটা প্রশাসনিক সমস্যা তো আছেই সেটা আমরাও জানি সবাই জানে কিন্তু সৌদি আরবে আছে আবার আলেম চেক করার জন্য গোয়েন্দা কে কি বলছে সবচেয়ে কঠিন চেক হল ইসলামী বিদ্যার চেকিং ডাক্তারের চেন ফার্মেসির যে পরীক্ষা নিরীক্ষা দোকানে হোটেলে গুপ্তচর এমনকি মাদক দ্রব্যকে যত কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয় তার চেয়ে কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় ইসলামী এলএমকে ভুল এলএম মাঠে যেতে দেবে না আমি যতবারই ছাত্র ছিলাম কোরআন মুখস্থ করতে এই বয়সে সাথে থাকে কোরআনে কারিম সৌদি আরবতে নিয়ে গেছি সৌদি আরবেও নিয়ে যাই যতবারই এয়ারপোর্টে ঢোকার চেষ্টা করেছি সব কিছু ছেড়ে দিয়ে কোরআন শরীফটি আটকে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কোরআন শরীফটা বারবার আটকায় কেন ভিতরে দেয় বেশ কিছু সময় রেখে মেশিন দিয়ে চেক করে তারপরে কোরআনে কারিম ফেরত দেয় কেননা তারা চেক করে যে আমি বাহির থেকে যে ঢুকলাম এই কোরআনে কারিমটা ঠিক শুদ্ধ কোরআনে কারিম কিনা আল্লাহ নবীর থেকে যে তেলাওয়াত করা সেটা কিনা হাফস এবং ওয়ার্স থেকে যে তেলাওয়াত আমাদের উপমহাদেশ রয়েছে সেইটা কিনা সাহাবিদের তেলাওয়াতে তাহাবে তাহাবিনদের তেলাওয়াতে যে কোরআনে কারিম রয়েছে সেইটা কিনা সেইটা সম্পূর্ণরূপে চেক না করে কোরআনে কারিম কখনো ছাড়ে না সবচেয়ে বড় চেক এটা কেন পৃথিবীর বুকে সবচেয়ে যে শুদ্ধ জিনিসটা রয়েছে সেটা কি কোরআনে করিম এক যে গ্যারান্টেড শুদ্ধ তার কিছু নেই তার সাথে সাথে হলো সাহিল বখারি তার সাহাল কত বাদ কিতাবিল্লাহ সাহিল বখারি আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব কোনটা সাহেব বুখারি তারপর অন্য কিতাবের মর্যাদা এটা আপনার মাথায় রাখতে হবে যাই হোক ওনারা প্রশ্ন তুললেন যে কোরআনে কবরের আজাব আছে কিনা আমি বললাম যে যদি আজাব না না থাকে সুরা গাফেরে আছে অন্যান্য সুরায় আছে সেটা আমি আপনাকে এই মুহূর্তে বলছি না বললাম পরে কথা হবে আপনাদের সাথে আজকে আপনাদের সামনে শুধু সামান্য কয়েকটা হাদিস উপস্থাপন করে যায় আল্লাহ নবীকে মানা তার হাদিসকে মানার উপর নির্ভর করে আল্লাহ নবীর হাদিসকে যদি আপনি না মানেন আল্লাহ নবীকে আপনি মানেন না এবং আল্লাহ নবীকে যদি আপনি না মানেন আল্লাহকে আপনি মানেন না গ্রহণযোগ্য হাদিস যদি না মানেন আপনি কোরআন মানেন না এটা পরিষ্কার কথা আপনার মাথার মধ্যে রেখে দিতে হবে দুই নম্বর পয়েন্ট সেটা হলো যেটা আমি আগেই বলেছি চার দেখানে কথা বলছিলাম আমি ধরে নিলাম যে পৃথিবীর বুকে সর্বত্র আপনি একদিন ঈদ পালন করতে চান দলিল সব বাদ দিয়ে আমি এক মুহূর্তের জন্য আপনাকে বললাম আপনি একসাথে ঈদ করুন দেখি দেখিয়ে দেন আমেরিকায় চাঁদ উঠেছে সবার আগে তো একেবারে পশ্চিম আমেরিকায় ওই দিকেই উঠবে উঠলো তাদের ওখানে সন্ধ্যা ছয়টায় আপনার এখানে ভোর ভোট ছয়টা যেখানে আগে দেখেছে আপনি তাদের সাথে ঈদের সালাত আদায় করুন তো দেখি করে দেখান আপনি প্র্যাকটিক্যালি একসাথে পড়তে পারছেন আপনি যখন তারা চাঁদ দেখলো তখন যদি সন্ধ্যা ছয়টা হয় আমার এখানে ভোর ছয়টা আপনি সেহরি খেয়ে ফেলেছেন সকালে সিয়ামের নিয়ত করে অবস্থান করছেন ওই সময় ফোনটা করতে পারবে তারা আমার এখানে চাঁদ উঠছে এখন আপনি রোজা ভেঙ্গে ঈদের মাঠে যাবেন কখন ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন রোজা ভেঙ্গে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করে সাদা কাতল ফেতর দিয়ে আর যে কোরবানি হয় তাহলে তো আরো সমস্যা কোরবানির গরু ছাগল রেডি করে আপনি কখন যাবেন বলুন সন্ধ্যার সময় সম্ভব ঈদের দিন তো বারো ঘন্টা না ঈদের দিন হলো ছয় ঘন্টায় জহরের পরে ঈদের সালাত হয় না আপনি তো আমার এখানে আরেকটা ভুল করেছেন চিন্তাধারায় এত টাইম করা সম্ভব না আপনি যদি ওই দিন সালাত আদায় করেন যারা প্রথম চাঁদ দেখেছে তারা আপনার চেতে আরো কয়েক ঘন্টা আরো বারো ঘন্টা পরে ঈদের সালাত আদায় করবে যারা আগে দেখেছে তারা পরে করবে কেন চাঁদ ওই দিক থেকে উঠেছে সূর্য ওই দিকে বসে থাকবে না সূর্য তো এই দিক থেকে উঠবে আপনার তো মনে খালি চাঁদের চিন্তাই করতেছেন সূর্যটা আবার উঠে আসতেছে এই দিক থেকে কাজে পারবেন অসম্ভব এটা ভুয়া কথা ফতোয়াই রয়ে গেছে কিন্তু ফতোয়া কার্যকর হয় না অবাস্তবতার জন্য এটা হবে না সম্মানিত উপস্থিতি ঠিক সেরকম আমি বলছি যে খবরের আজাব মেনে নিলাম কোরআনে নাই আপনি হাদিস মানবেন কিনা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন লা তোমাদের কেউ যেন এমন যুগ না পায় যে যুগে লোকেরা তাদের খাটের মধ্যে বসে আরামকে দাঁড়ায় বসে নানান কথাবার্তা বলে আনা আলা আরিকাতিহি সেখানে বসে বলবেন যে মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ তাবায়নাহু হাদিসে আমি খুব সংক্ষেপ করে বলছি যে কিতাবের মধ্যে যা পাবো শুধুমাত্র তাই মানবো তা ছাড়া আর মানবো না এই একটা যুগ এসে যাবে আল্লাহ নবী আরো বলেছেন আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু আমার কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে অনুরূপ মানে হলো হুকুমের ক্ষেত্রে তার বিধিবদ্ধ বিধানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোরআন যেরকম হালাল করে আমি সেরকম হালাল করে আল্লাহ আমার হাদিস এরকম হালাল করে আল্লাহ যেরকম হালাল করেন আমিও সেরকম হালাল করি আল্লাহ যেরকম হারাম করেন আমিও সেরকম হারাম করি শুনে রেখো কোরআনের মধ্যে গাধার হুকুম নেই পালা গাধার কি হবে জংলা গাধা খাওয়া যাবে সেটা তো কোরআনের মধ্যে রয়েছে হজের মশালায় রয়েছে কেউ যদি গাধা শিকার করে বসে এহেরাম অবস্থায় কি করতে হবে কিন্তু আমি মোহাম্মদ বলে দিচ্ছি কোরআনে যে গাধার কথা আছে সেটা হলো জংলা গাধা হালাল আর আমি মোহাম্মদ ওই একই গাধা যদি গৃহপালিত হয় আমি সেটাকে হারাম করে দিলাম একই গাধা কিন্তু গাধার জাত একটাই কোরআনে এসেছে গাধা হালাল কোরআনে গাধা হালাল এসেছে কিন্তু আল্লাহ নেই এসেছে জমলা গাধা আমি হারাম করে দিচ্ছি ওই গাধা যদি গৃহপালিত হয় সোজা ব্যাপার নয় একই জাত কোরআন হালাল করেছে জংলাটা আমি হালাল করে দিলাম হারাম করে দিলাম কোনটা পালাটা সহজ বলে আল্লাহ হালাল করেছেন আল্লাহ নবী সামান্য সামান্য অবস্থার পার্থক্যের কারণে যে হারাম করে দিয়েছেন সেটা আমি হারাম হিসেবে মানব কিনা মানতেই হবে এটা আল্লাহ নবীর বিধান আরো কতগুলো কথা আছে এখানে আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন মালের উপরে কিন্তু জাকাতুল ফিতর ফরজ করেননি থেকে শেষ পর্যন্ত লম্বা হাদিস চলে যান ইবনে থেকে আল্লাহ ফরজ করেছেন সাদাকাতুল ফেতরকে এক সা পরিমাণ খাদ্য খেজুর তারপরে জব পানির খেজুর কিসমিস লম্বা সান সান সান করে গেছেন ফারাদা শব্দ উল্লেখ আছে ঘোরানো যাবে না এটা আল্লাহ নবীর কথা সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন কবরের আজাদ প্রসঙ্গে পরিষ্কার কথা বলে যাচ্ছে কোরআনের আয়াত আমি একটা উল্লেখ করব না হয়তো আরো দুই তিনটা খোঁতমার প্রয়োজন পড়বে এখন একদল হয়ে গেছেন যে হাদিস মানবেন না এত বড় জটিল ব্যাপার এখানে হাদিস কোরআনের আয়াত লাগবে আমি বারে বারে বলে থাকি ভাইদেরকে এটা যে কোরআনের আয়াত এটা আপনি জানলেন কিভাবে কোরআনের আয়াত যে কোরআনের আয়াত এটা আপনি বুঝলেন কি করে জিব্রিল তো আপনার উপর আসেন নাই জিব্রিল তো আপনাকে নবত আমাকে সালাতের বাণী শুনিয়ে দেননি আপনি আল্লাহ নবীর এতেকালের কম বেশি সাড়ে চোদ্দ শত বছর পরে একজন মানুষ এইটা যে কোরআনের আয়াত এটা আপনি বুঝলেন কি করে বলছে এই যে এটা লিপিবদ্ধ আছে লিপিবদ্ধ করলোকে আপনি বলবেন সাহাবিগণ করেছেন ওসমান রাজিয়াল্লাহ তালানুর থেকে পূর্ণাঙ্গ সংকলন হয়েছে আবু বকর তালার তালানুর থেকে প্রাথমিক সংকলন হয়েছে এখন আপনারা প্রশ্ন তোলেন যে হাদিস তো সংকলিত হয়েছে বলতে গেলে তৃতীয় হিজড়িতে এতটা গ্যাপ থাকার পরে আমরা সেগুলো মানব কেন অদ্ভুত প্রশ্ন আপনি একটা মারাত্মক ভুল করছেন সেটা হলো উম্মতে মোহাম্মদিয়ার জ্ঞান লিখিত নয় এর আগেও আমি বলেছি কোন কোন আলোচনায় যে উম্মতি মোহাম্মদের জ্ঞান হলো মূলত ব্রেইনে কলম চলেছে ব্রেইনের পিছনে কলমের পিছনে ব্রেইন চলে নাই আল্লাহ নবীর কাছে ওয়াহি এসেছে আল্লাহ নবীর মনে এবং ব্রেনে এক নম্বর হলো কাল দুই নম্বর হলো ব্রেন তিন নম্বর হলো কলম কলম এক নম্বরে নয় দুই নম্বরে ব্রেন নয় তিন নম্বরে কাল্ব নয় কালবে হলে এক নম্বর আত্মা এটার মধ্যে আগে আসে ওইটা মোতমাইন হয় কালবে মোতমাইন না নাফসে মোতমাইন না সেখানে সেটেল হয় ব্রেন তারপরে কাজ করে তার পিছনে চলে কলম কলম আগে নয় ব্রেন আত্মা এবং ব্রেন হলো আগে এই জন্য আস্থা লিখিত কোরআন আল্লাহ নবীর কাছে আসতে পারতো না কিভাবে আসলো আল্লাহ নবীর কাছে সে বার্তা তিনি সংরক্ষণের ক্ষমতা আল্লাহ দিয়েছেন আলাইনা আলাইনা যখন ওহি আসতো জিব্রাইল যখন পাঠ করতেন শুনিয়েতেন তখন আল্লাহ নবী খুব তাড়াহুড়া করতেন সুরা কেয়ামত থেকে আয়াত তেলাওয়াত করেছে তাড়াহুড়া করতেন মুখস্থ করে রাখবো আল্লাহ বলে তোমার মুখস্থ করার দরকার নেই তুমি শুধু অনুসরণ করে যাও তোমার অন্তরের মধ্যে মনে মগজে এটাকে স্থাপিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ শুধু ওইটুকুই নয় বিবরণ কিভাবে দেবে বয়ান কিভাবে করবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করবে তেলাওয়াত এবং পাঠ কিভাবে করবে সে দায় দায়িত্ব আমার কোরআনের তেলাওয়াত কিভাবে করবেন আপনি যেভাবে আল্লাহ নবী তেলাওয়াত করেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه আপনার কোথায় মধ্যে তাবঈ কোথায় গুন্না কোথায় ইদগাম কোথায় ইখফা কোথায় মধ্যে মুত্তাসিল কোথায় মধ্যে মুনফাসিল আরবির মতো তেলাওয়াত করলে তো সেটা কোরআন তেলাওয়াত হবে না ইন্না আলাইনা জামাহু কুরআনা ফাইদা قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه এইভাবে যে কোরআন তেলাওয়াত করি সালাত আদায় হবে আরবি পাঠ হবে জিব্রের কাছ থেকে আল্লাহ নবী যেভাবে তেলাওয়াত শুনেছেন সেই তেলাওয়াত আল্লাহ নবী করেছেন মাখরাজ কিভাবে হবে মদ কিভাবে হবে গুন্না কিভাবে হবে এদগাম কিভাবে হবে একফা কি হবে কোথায় থামতে হবে প্রতিটা খুদে কোন আল্লাহ নবী যেভাবে শুনেছেন সাহাবিরা ঠিক সেভাবে শুনেছেন তারা সেইভাবে তেলাওয়াত করেছেন তাহলে এখন ঠিক সেইভাবে শুনেছেন সেভাবে তেলাওয়াত করেছেন আজকের যে ইমাম সাহেব এখানে তেলাওয়াত করেন ঠিক এটা আল্লাহ নবীর যে পদ্ধতি সেই তেলাওয়াত সাহাবাদের পদ্ধতির তেলাওয়াত আপনার আমাদের বানাওটি নয় আপনাকে বুঝতে হবে বিষয়টা এক নম্বরে আপনি বলছেন যে কোরআন মানে কোরআন মানেন কার কোরআন মানেন কোন কোরআন মানেন আপনি আল্লাহ নবী বলেছেন এটা কোরআন সুতরাং সেটা কোরআন আল্লাহ নবী যদি বলেন এটা কোরআন নয় সেটা কোরআন নয় হাদিস যদি প্রমাণ না করে কোরআনকে তাহলে কোরআন কোরআন নয় হাদিস দ্বারা প্রমাণিত হবে যেটা কোরআন আর আল্লাহ নবীর স্বীকৃতি হলো হাদিস আমি স্বীকৃতি দিয়েছি এটা আমার উপর অবতীর্ণ হয়েছে অনেকে বিতর্ক করেছে কোরআন আর রাসুল্লাহ আমি তো শুনেছি এটা আমি তো শুনেছি এটা সাহেল বুখারির বিস্তারিত আলোচনা দেখেন আল্লাহ নিয়ে বলেন যে তোমার পদ্ধতি ঠিক এটাও ঠিক ওমর আদালতার একজনকে দেখার চাদরে গলায় ধরে নিয়ে গেছে ও যে এইভাবে তেলাওয়াত করছে আর রাসুল্লাহ আল্লাহ নিয়ে অর্থটাও ঠিক আমি ওভাবেও তেলাওয়াত করেছি কাজে ওর গলায় গলা ছেড়ে দাও কিন্তু আল্লাহ নবী স্বীকৃতি না দিতেন তোমার তো আমার তেলাওয়াত না কিংবা ওকে ধমক দিয়ে দিতেন তোমারটা কোরআন নয় ওটা কাঠটা কোরআন হতো আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন এটা কোরআন সুতরাং কোরআন আপনি হাদিস নামের কোরআন মানবেন মানে তার কোরআন মানবেন কে বলেছে এটা কোরআন আল্লাহ নবী বলেছেন এটা কোরআন আল্লাহ নবী তেলাও করেছেন এটা কোরআন হিসাবে কাজে সেটা আমার কাছে কোরআন হিসাবে প্রমাণিত আপনার আমার কথাই হবে নাকি বলেন যে এত শতাব্দী পরে কোরআন লিপি হাদিস লিপিবদ্ধ হয়েছে সুতরাং হাদিস মানব না আরে আল্লাহর বান্দা কোরআন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে আবু বকর রাজিল্লাহ যুগে সংকলিত হয়েছে সেই সংকলনটা আবার ওসমান রাজিল্লাহ যুগে আরো রিফাইন করা হয়েছে আরো হাজার হাজার সাহাবিদের সম্মুখে সেটা কাজটা লিপিবদ্ধ করার কাজ সমাপ্ত হয়েছে এখন আপনি কি বলবেন তাহলে এই কোরআন মানি না আল্লাহ নবী যেহেতু লিখিত লেখা সংকলিত করে যান নাই সুতরাং মানি না আপনার বিরুদ্ধে যে প্রশ্ন ওঠে তার মানে আপনি হাদিসও মানেন না কোরআনও মানেন না একটা সৃষ্টি শুধু ওয়েল সেটেলড অ্যান্ড ফার্মলি একটা বিষয় নিয়ে আপনি আবার পুনরায় খুঁচাখুচি শুরু করে দিয়েছেন আর আপনি ইসলামী চিন্তাবিদ আপনি মনে করেছেন যেগুলা কেউ কিছু বোঝে না আপনি মনে করেছেন কেউ কিছু বোঝে না আপনি নির্বোধ আপনি আহম্মক আপনি একটা গর্ধ আপনি মানুষকে বেউকুব মনে করেন যে আপনার এত বড় চিন্তাবিদগিরি কারো মাথায় ঢুকছে না সম্মানিত উপস্থিতি সাহাবিদেরকে আল্লাহ নবীর সাহাবিদেরকে আল্লাহ পাক এতটাই হেফজ শক্তি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর সাহাবীগণের মাধ্যমে তাবেঈগণের মাধ্যমে কোরআন কেমন হাদিসকে সংরক্ষণ করবেন এটা তার ইচ্ছা তিনি সেভাবেই কার্যকর করেছেন আপনি লেখার কথা বলছেন কেন লেখা তো হলো যা মানুষের ব্রেনে ছিল ওইটাকে সংকলন করা হয়েছে একটা হাদিসে যদি লিপিবদ্ধ না থাকতো আল্লাহ পাক এমন ব্যবস্থা করতেন যে মানুষের মাথায় মাথায় হাদিস থাকতো আপনি চিন্তা করছেন কেন ভারত একবার প্রশ্ন উত্থাপিত হল যে কোরআন থেকে রক্তের গন্ধ আসে কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে কোরআনের মধ্য থেকে যুদ্ধ রক্তপাতের বিষয়ে আছে কোরআন ব্যান করে দেওয়া হয় কোর্টে মামলা হয়েছিল দিল্লি জামে মসজিদের খতিব তখন আবদুল্লাহ বুখারি তিনি খোতমা দিলেন হে কাছে কোরআন ব্যান্ড করে দেওয়া আমার কোনো আপত্তি নাই কিন্তু সাথে সাথে সাহেব বন্ধ করে দাও শিখদের ত্রিপিটক বন্ধ করে দাও তোমরা বৌদ্ধদের এবং গীতার প্রথম শ্লোকে হল কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেত যুদুৎসবা যুদ্ধের বাণী নেই কুরুক্ষেত্র যে সমবেত যুদুৎসবা যুদ্ধের জন্য উদ্যোগে কুরুক্ষেত্রে এই ধর্মের ক্ষেত্রে কি ঘটছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে বেদব্যাসকে তার এই ধর্মগুরুকে জিজ্ঞাসা করছে সেখানে কি হচ্ছে যুদ্ধের মাঠে বেদের প্রথম শ্লোকে যুদ্ধ রক্তক্ষয়ী কুরু যুদ্ধ নেই বেদের কাহিনী ওটা হয়তো এখনই স্টপ হবে ওটা স্টপ করে দাও মহাভারতের কয়েকটা অধ্যায় নেই বেদ বন্ধ করে দাও সেটা রামায়ণের সাথে রাম রাবণের যুদ্ধ তো মহাকাহিনী সেটা সেটা যুদ্ধ নিয়ে রামায়ণ বন্ধ করে দাও রক্তের কথা যেখানে আছে যুদ্ধের কথা যেখানে আছে সব ধর্মগ্রন্থ বন্ধ করে দাও কোরআনও বন্ধ করে দাও একটা বন্ধ করবে কেন খালি মুসলমানরা কি বললেন আপনি এটা যে আমি ঠিকই বলেছি একটা গ্রন্থ সাহেবের হাফেজ নেই ত্রিপিটকের হাফেজ নেই দৌরাত ইঞ্জিলের হাফেজ নেই বেদেরও হাফেজ নেই মহাভারতের হাফেজ নেই গীতার হাফেজ নেই আমার এই ভারতের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে এটা কি লেখার বিষয় নাকি আল্লাহ মোহাম্মদকে ব্রেন দিয়ে দিয়েছেন কিছুই লেখার প্রয়োজন নেই লেখা হয়েছে পরবর্তী উন্মতের দুর্বল ব্রেনের জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে তাবেদেরকে এমন ব্রেন দিয়েছিলেন যে তুমি লেখা না ভাবছো কেন তোমার ব্রেন আর তাদের ব্রেন এক নাকি আল্লাহ তাদের মাধ্যমে দিনকে সংরক্ষণ করেছেন করবেন এটা তার ইচ্ছা হাম্মাল দশ লক্ষ হাবিসের হাফেজ তার মতো বড় হাফেজ পৃথিবীতে নাই তিনি ইমাম বুখারি সেটা অনেক উপরে অনেক উপরে ইমাম বোখারির জ্ঞান হয়ে এটা যে তিনি গুলাকে ঝালাই করে চেলে বেছে একেবারে শুদ্ধ হাদিসে কিতাব লিখেছেন এর অর্থই নয় যে তিনি আহমদের হাম্বালের পর্যায়ে অনেক উপরের অনেক উপরের ইমাম আহমদের হাম্বাল ধরতির ইমাম বুখারি ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বাল শুধু দশ লক্ষ হাদিসের হাফেজ নয় সকল মহাদিসের তার ধার ধারতে হয়েছে এই লোকটা কি এর রেসালের কি হবে এই শব্দের অর্থ কি হবে এই সনদের কি হবে এই ধীর স্থির হিমালয়ের মতো এই শান্ত মানুষটি এলেমের মহাসাগর যে সেই সাগরের কাছে যে কোনো জিনিস নিয়ে ইমাম বুখারি শিষ্য তুল্য তার সামনে এটা আপনাদের বুঝতে হবে কিন্তু সহিদ বুখারি হলে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজাম মুস্তাদ আহমদ না দশ লক্ষ হাদিসের হাফেজ একটি করে হাদিসের মধ্যে কমপক্ষে পাঁচজন করে সনদের লোক রয়েছে ইমাম আহমদুর হাম্বাল আব্দুর রহমান বিন মাহাদি সিফিয়ান আসাউরি তারপরে ধরেন ইমাম আউজাইর ওখানে যদি যান জহরি হইয়া জহরি হইয়া সালেম হইয়া এবনে ওরা আল্লাহ নবী পর্যন্ত বসতে গেলে ইমাম আহমদুর হাম্বাল আল্লাহ নবীর মধ্যে পাঁচজন করে পড়বেই আর একটা হাদিসের মধ্যে পাঁচটা করে শব্দ থাকে তাহলে দশ দশ লক্ষকে দশ দেয় পূরণ দেন কত হয় এত এ টাইম আহমদের মাথার মধ্যে পৃথিবীর বুকে সর্বোচ্চ সবচেয়ে টপ ব্রেন যাতে সর্বত্র সর্বোচ্চ মাত্র তিন লক্ষ শব্দ ধারণ করতে পারে তাহলে ইমাম আহমদ আহমদ দশ লক্ষ হাদিস দশকে দশ দশ লক্ষকে দশ দেয় কম প্রমাণ কমপক্ষে কত হয় এত টাইম তার মাথার মধ্যে পৃথিবীর কেউ জিজ্ঞাসা করেছে কোন লোকের নাম ইমাম আহমদ আহমদ বলতে পারেন এমন রেকর্ডই নেই হাদিস নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তিনি ধীরে বলে দিতেন হ্যাঁ এটা এরকম কিছুই না তার কাছে আপনি এই লিখিত কবে হইল এই জন্য হাদিসের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন আপনি কি মনে করেছেন আপনি বোঝেন না এই বিষয়টা তাই হেমাম বুখারি রাহেমাহুল্লাহ বাগদাদে কিংবা কুফায় আসলেন তাকে পরীক্ষা করার জন্য একশোটা সনদ চেঞ্জ করে দেওয়া হয়েছে আবদুল্লাহর জায়গায় মোহাম্মদ মোহাম্মদের জায়গায় আহমদ আহমদের জায়গায় অমক তমক দিয়ে একটা একশোটা সনদ সব ওরা উল্টা পাল্টা করে রেডি বহু লোক জড়ো হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমেরা যত সব জড়ো হয়েছেন ইমাম বুখারিকে বলতেছে আমার হাত দাসানা অমুক অমুক অমুক অমুক জানলাম এই পর্যন্ত ইমাম বুখারি বললেন এই হাদিস আমি জানি না দ্বিতীয়টা আবার বলেছে হাত দাসানা অমুক অমুক অমুক অমুক কাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস জানি না যারা তাকে ঠিক মতো চেনে তারা বলছে এই বেটা জানে কি শুনলাম এত বড় মহাদ্দেশ কিছুই জানে না পাবলিকের মধ্যে বিতৃষ্টা সৃষ্টি হচ্ছে একশোটা পড়া শেষ হয়ে গেল বলে শোনো এই সনদের মধ্যে নামের জায়গায় মোহাম্মদ জায়গায় আহমদ ঢুকাইছ আবদুল্লাহর জায়গায় আবদুল্লার জায়গায় মোহাম্মদ ঢুকাইছ এইভাবে সনদের এই জায়গায় এটা করছে এই জায়গায় এটা করছে এই জায়গায় এটা করছে শব্দের মধ্যে এই ঘুরাইছে একশোটা সনদ যখন আমার তিনি কারেক্ট করে দিয়ে বললেন এইভাবে সংশোধন করে নাও তখন সবাই বললেন হ্যাঁ আপনার ছেলে বড় মহাদেশ এই জায়গা দ্বিতীয় কেউ নেই দাখিলের দরবারে বসে ওস্তাদের দরবারে হাদিস পাঠ করছেন ইমাম বোখারি ছাত্র ভদ্র মানুষ কিন্তু সন্দেহ হচ্ছে ছাত্র তারপরে বলছেন ওস্তাদজি আপনি একটু আপনার কেতাবটা চেক করে আসুন আমার মনে হয় এইভাবে হবে ছাত্র হয়ে জানা থাকলে ওস্তাদের বিরুদ্ধে বেয়াদবি করতে হয় না কখনো বিনয়ের সাথে বলতে হয় সে কিংবা ওস্তাদ কিংবা স্যার এটা কি এইভাবে হবে কিনা একটু যদি চেক করে দেখতেন দাখিলিতে একটু রাগ করে বলেন কি বলছো তুমি আবার তিনি বলছেন যে একটু চেক করে আসুন ঘরের ভিতর থেকে কিতাব নিয়ে আসলেন মিলিয়ে দেখলেন যে ইমাম বোখারি যেটা বলছে সেটাই কারেক্ট উনি ভুল করেছেন কাজে আপনি কিতাবকে আগে আনছেন কেন ব্রেনটাকে আগে আনতে হবে ব্রেনের উপর ভিত্তি করে কিতাব লিপিবদ্ধ আপনি প্রশ্ন তুলছেন মানে কাজে আপনি প্রথমে সূত্রতেই ভুল করেছেন তারপরে আসুন কবরের আজাদ নিয়ে প্রশ্ন তুলছেন এই যে দেখতেছি কবর খুলে রাখতেছে কোথায় নাকির আসলো কোথায় মনকার আসলো কোথায় কবর চাপা দিচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছি না কাজে হাদিস মানে না আমি বলছি যে জিব্রাইল আল্লাহ নবীর কাছে ওখানে এসছেন কোরআন তো মানলেন আপনি জিব্রাইল ওখানে আসছেন জিব্রাইলকে আপনি কোথায় দেখেছেন বলুন সাহাবিদের সামনে জিব্রাইল আসছেন মায়েশা রাজি আল্লাহ তালা বলেন কান ইয়াতাফাসসাদু মিনাল আরাক মিসলুল জুমান আল্লাহ নবীর কাছে ওহি কয়েক ভাবে আসতো কখনো কখনো ওহি এমন ভাবে আসতো যে ওহি আসা যখন শেষ হতো আল্লাহ নবী একেবারে বিমর্ষ হয়ে ক্লান্ত হয়ে পড়ে থাকতেন কানাই একটা ফস্তদমিন হল আরাকুল ইসলুল জুমান আল্লাহ নবীর কপাল দিয়ে টপ টপ করে মুক্তার মতো ঘাম ঝরত জিবরালকে কেউ দেখেছে আল্লাহ নবী মাত্র দুইবার দেখেছেন তার নিজ আকৃতিতে ওহি যিনি নিয়ে আসছেন তাকেই আল্লাহ নবী ঠিক মতো দেখতে পাচ্ছেন না অনেক সময় আপনি কোরআন মানেন জিব্রাইলকে দেখেছেন কবরের আজম মানেন না আপনি দেখেন না তাই মানেন না জিব্রাইলকে আল্লাহ নবীর কাছে ওহি নিয়ে এসেছেন জিব্রাইল আল্লাহ নবী বুঝতে পারছেন দেখতে পারছেন আপনারা কে দেখেছেন সাহাবিরা কয়জনে দেখেছে একবার এসেছিলেন মানুষের আকৃতিতে মানুষের আকৃতি আসলে একবার ঝকঝকা চকচকা সাদা কাপড় ঘন কালো চুল তিনি আকৃতি চেঞ্জ করে এসেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া মোহাম্মদ আখবর নিয়াল ইসলাম তুমি ইসলাম প্রসঙ্গে বলো হজের সময় জিজ্ঞাসা করা হলো মাসালা কি হবে আল্লাহ নবী অপেক্ষা করছেন একজন সাহাবের রানের উপর আল্লাহ নবীর মাথা দেওয়া ছিল ওই অবস্থায় ওই নাজেল হলো তিনি বললেন এমন ভারী হলো যেন আমার পায়ের রব ঠ্যাং ভেঙে যাবে একবার ওহি নাজিল হল ওহির ভারে উঠ পর্যন্ত শুয়ে পড়ল জিবরাইলকে কে দেখেছে আপনারা দেখবেন না বলে বিশ্বাস করবেন না আপনি কয়টা দেখেন এই পৃথিবীর ওহির কি দেখেন ওহির কিভাবে নাজেল হয় জিব্রাইল আসেন জান মানুষের সম্মুখে কয়জন কয়জনে দেখেছে জিব্রাইলকে যদি বিশ্বাস করেন কোরআনকে যদি বিশ্বাস করেন তাহলে কবর আজাবকে আপনাকে বিশ্বাস করতেই হবে হাদিস যেভাবে এসেছে সেভাবেই আপনি বিশ্বাস করবেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউযিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ পাক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক দৃঢ় রাখবেন স্থির রাখবেন সাবেত একেবারে সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং দৃঢ় কালেমার উপরে বেলকাউল সাহাবেদ অর্থ কি আল্লাহ নবী বলেছেন আল কাউল সাহাবেদ অর্থ হল হাদিস সোহেল বুখারিতে সুপ্রতিষ্ঠিত কালেমার উপর তাকে সুদৃঢ় রাখবেন আল্লাহ নই বলেন বারা এমনি আজের থেকে হাদিস হাদিস সহেল বুখারীতে যখন কবরে নামানো হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কি আর এই লোকটাকে নবী মোহাম্মদ প্রসঙ্গে এইটা হলে এইখানে যদি বলতে পারে ইয়াসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কবরের মধ্যে যদি কেউ জবাব দিতে পারে তাহলে সাবেত হলো أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله كما محمد রাসূলুহ এইটাই হলো আল কাউলুস সাবিত আল্লাহ নবী বলে দিয়েছেন সহিহ বুখারীতে قبر المدجي كشكرا করা আপনি মানবেন না বললেই হলো কোরআনে নাই তাহলে আপনি মানবেন না এই কোরআনের তাফসির আল্লাহ নবী নিজে করে দিয়েছেন এখন আমি আপনার তাফসির মানবো না আল্লাহ নবীর তাফসির মানবো অদ্ভুত আপনাদের নীতিমালা কথাবার্তা এটা কোন নতুন কথা নয় ওরিয়েন্ট মোহতাজলারা প্রশ্ন তুলেছিল প্রথম তাদের ধারক বাহক ফিলোসোফাররা ওই যুগে প্রশ্ন তুলেছিল এগুলা নিয়ে আজকাল শাক্ত গোলজিহার ফিলিভিট্টি সহ যারা ওরিয়েন্টালিস্ট বলা হয় যাদের চর্বিত চর্বন করে আমাদের এক শ্রেণীর ব্লগাররা একেবারে আল্লাহ নবী নেয় কথা তোলে কোরআন নিয়ে কথা তোলে মিথ্যা কথাবার্তা বলে হাসির তামাশা করে আল্লাহ নবী নিয়ে হাদিস নিয়ে দিন নিয়ে ওটা তো নতুন কিছু কিছু নয় ওরা ওদেরই সাগরিক এই গন্ডজেহার ইসমেদ ফিলিফিট্টি ওরিয়েন্টালিস্ট বা যারা প্রাচ্যের বা পাশ্চাত্যের যারা প্রাচ্য নিয়ে গবেষণা করে তারা এগুলা না বহু বাজে কথা বহু মিথ্যাচার করে এখন তারা থেমে গেছে যুক্তির সামনে এখন তারা থেমে গেছে দলিলের সামনে এখন তারা থেমে গেছে বিজ্ঞান ভিত্তিক আলোচনার সামনে এখন তারা থেমে গেছে মুসলিমদের একেবারে সুপ্রতিষ্ঠিত ইতিহাসগুলো তুলে ধরার পরে তারা থেমে গেছে আবার তাদের এই বস্তা পচা একেবারে গলিত তাদের সেই বমন তাদের সেই চর্বিত চর্বণগুলা দুর্গন্ধ ছড়াচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যে মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ে খালি মূর্তি আর মূর্তি বানানো হয় কোন এক নায়ক ডুবে মারা গেছে তার গাড়ি সেট করে রাখা হয় তো বিশ্ববিদ্যালয় ব্রেন কোথায় চিন্তা কোথায় সেখানে এই সকল ব্লগাররা ফাইজলামি করবে না দুষ্টামি করবে নোংরামি করবে কি করবে তাই বলে আমি বলবো না এদের উপর হামলা করা হোক এদেরকে খুন করা হোক এদেরকে মারধর করা হোক না কেউ আইন হাতে তুলে নেবেন না এরা যে পচা দুর্গন্ধ বেহুদা বেহকুবা হাম্মক কিন্তু বিশ্ববিদ্যালয়ে জায়গা পায় আমার দুঃখ এই জায়গায় ওরা পাগলের দল ফাঁসেকের দল ফাঁসিলের দল পদ্মাসের দল ওরা ওদের মস্তানি এলাকায় জঘন্য এলাকায় থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষিত এলাকায় কেন এরা আমার প্রশ্ন এই জায়গায় আমার প্রশ্ন এই জায়গায় হাউল্লোক ফালতুলোক বেহায়ালোক ব্যসনমূলক আহাম্মক লোক গর্ধব লোক মৃত্যু প্রতারক বাজে লোকদের দ্বারা বিশ্ববিদ্যালয় কেন কোশ্চেন এই জায়গায় তাছাড়া মুসলিম থাকবে তাহারই চর্বিত চর্বণ আপনারা করছেন চিন্তাবিদ নাম নিয়ে কোরআনই নাম নিয়ে আমরা কোরআন মানে হানি না চার্য ধরনের কথাবার্তা আপনাদের আবার মুসলিম এদের কাছে যে আবার মানুষ বসে মুসলমানরা বসে এদের কাছে যে মুসলমানরা বিদ্যা অর্জনের কোনো জায়গা পায় না জ্ঞান অর্জনের তাদের কোনো জায়গা নেই তারা যায় বসে এই সকল জায়গায় যায় বসে ওরা কত বড় চিন্তাবিদ হয়ে এসেছে ইসলামের একটা ওয়েল সেটেল বিষয়ের উপরে আবার তারা কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন এবং বলেন তাদের হয়ে আবার দুই চারজনে কথাবার্তাও বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সুস্পষ্ট হবে সোহেল বুখারিতে এমনকি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিয়া ঘেসা চিন্তাবিদ তার অবদানকে অস্বীকার করব না আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি সেই সৈয়দ আহমদ তিনিও কিছুটা এই ধরনের কথাবার্তা বলে ফেলেছেন যে হাদিস যদি মোতাবতের না হয় ওই বাপের না হয় তাহলে সেটা না প্রশ্ন তিনি তুলেছেন মোহাম্মদ চাকরালবি প্রশ্ন তুলেছিলেন পারভেজ প্রশ্ন তুলেছিলেন আল্লাহ সানাউল্লাহ অমৃত সরিয়াদের বিরুদ্ধে বহু বাহাজ মোনাজরা করেছেন আমাদের আহলে বড় বড় আলেমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আদেও আগ জবাব দেওয়া হয়েছে সে সকল রেকর্ড আমাদের রয়ে গেছে আপনি কোন চুনুপুটি নতুন করে প্রশ্ন তুলতে চান মনে হয় যেন এ সকল ব্যাপারে কারো কিছুই জানা নেই কিছুই না ঘোড়ার ডেম ভুয়া বেউকুবি ছাড়া আর কিছুই নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন আপনি কবরের আজাব অস্বীকার করে আপনার লাভটা কি হবে শুধুমাত্র ফেসে যাবেন এইটুকুই আপনি যদি কোনো পরীক্ষার্থীকে বলে দেন এইটা এটা নাই ও তো নির্বোধ নির্বোধের মতো ফেল করবে আপনি সিলেবাসটা কমপ্লিট করে তার উপরে আরো যোগ করে দেবেন তবে জাল জয়ীফ নয় সম্ভাব্য আর আপনি আগেই যে না করে দিচ্ছেন আপনি ফেসে যাবেন ধরে নিলাম নাই কে আছে তবে আপনার কথা আছে যাওয়ার পরে যদি প্রশ্ন শুরু হলো তখন আপনি কি করবেন বলেন আপনার একটা নির্বোধ আপনি মুখ ছাড়া তো কিছুই না হলে কি করবেন হলে কি কোনো হবে আল্লাহ নবী বলছেন যে তাহমিন কবর তোমরা কবরের আজাব থেকে মুক্তি চাও আল্লাহর কাছে তাআওয়াযু মিন আযাবিল আখের আখিরাতের আযাব থেকে তোমরা মুক্তি চাও তাআওয়াযু মিনাল ফেতানিমা জাহারাও মা বাতান গোপন ফেতনা প্রকাশ্য ফেতনা সকল ফেতনা থেকে মুক্তি চাও সাহাবেরা বলেন আল্লাহ নই বললেন আমরা বললাম আউযু বিল্লাহি মিন আযাবিল কবর আল্লাহ কবরে আযাব থেকে মাফ করো আয়েশা রাজি আল্লাহ আনহার কাছে এক ইহুদি মহিলা এসেছে কবরে আজাব প্রশ্ন উঠল আয়েশা রাজি আল্লাহ আনহা বললেন আজাকে মিন আজাবিল কবর ইহুদি মহিলাকে তোমাকে আল্লাহ কবরের আজাব থেকে মুক্ত করুন মহিলা জিজ্ঞাসা করলো কবরের আজাব হবে যে দেখো তোমরা বিশ্বাস করো না করো আল্লাহ নবী প্রত্যেক সালাতের পরেই প্রত্যেক নামাজের পরেই বলতে আল্লাহ আউজ কামিন আজাবিল কবর মহিলারা সালাতে উপস্থিত হতেন জুমার সালাতে এনে কথা বলেছি আমাদের একদল মুন্সি মৌলী পথে কাটে অশ্লীল কথাবার্তা বলে বেড়ান কত হাদিস যে রয়েছে মহিলাদের জুমার সালাতে যাওয়ার ব্যাপারে এটাও তার মধ্যে একটা আল্লাহ নবীর শেলিকা আসমা রবি আল্লাহ আনহা বর্ণনা করছেন যে আল্লাহ নবী কবরের আজাব নিয়ে আলোচনা করছিলেন মসজিদের মধ্যে ক্রন্দনের গুঞ্জন উঠে গেল চিৎকার করে করে সাহাবেরা কান্না শুরু করে দিলেন তখন আমি বুঝতে পারলাম কাগরে আজাব নিয়ে আমি তারপরের বাক্য ভালো করে বুঝতে পারলাম না কান্না থেমে গেলে তারপরে আমি আমার পাশের মহিলাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী কবরে আজাম নিয়ে কথা বললেন মসজিদে ক্রন্দনের রোল জিজ্ঞাসা করেন যে আমি আর ভালো করে শুনতে পারলাম না আমি আমার কাছে পাশের মহিলাকে জিজ্ঞাসা করলাম যে কি বললেন আল্লাহ নবী পরে মহিলা আমাকে বলে দিলেন আমার কাছে ওহি করা হয়েছে তোমাদেরকে কবরের মধ্যে ফেতনায় পড়ে যাবে তোমরা কবরের মধ্যে ফেতনায় পড়ে যাবে কবরের মধ্যে দেখতে পাচ্ছি না হাড্ডি ভাঙ্গা দেখতে পাচ্ছি না নাকের মনকারে পিটনি দেখতে পাচ্ছি না আল্লাহ নবী বলেছেন যে চিৎকার দেয় তারা পিটনির সময়ে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায় আপনাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ বলেছেন লাউলা আন্তাদা ফানু আমি যদি বলি তোমরা মৃত্যুকে দাফন করতে সাহস পাবে না কবরের পাশে যেতেও সাহস পাবে না আমি যদি আসল কথাটা বলে দেই আমি যা শুনি তা যদি তোমরা শুনতে আমি যা দেখি তা যদি তোমরা দেখতে কবরের তাহলে তোমরা কখনো কবরের কাছে যেতে না মানুষকে দাফনই করতে না ভয়ের চলে দূরে থাকতে সুতরাং আমি তোমাদেরকে তা বলছি না তাহলে তোমরা যদি টিকে থাকতে পারতে ভয়ে সিংহের মোকাবেলায় ওই পিতনির মোকাবেলায় ওই সাপের মোকাবেলায় ওগুলা দেখে যে টিকতে পারতে তোমরা আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমরাও দেখতে পাও তোমরাও শুনতে পাও সাহাদ মারা গেলেন হাদিসটা এমনি বলে দিচ্ছি আপনাদের সামনে আল্লাহ নবী বলেন তোমরা আল্লাহ আকবর বলো সাহাবের আল্লাহ আকবর বললেন আল্লাহ নবী সুবাহান আল্লাহ বলো সবাই সুবাহান আল্লাহ বললেন দীর্ঘ সময় দোয়া করলেন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া এত সময় সুবহান আল্লাহ আকবর পাঠ করলেন কি ব্যাপার যে তোমাদের এই ভাই এর জন্য একে এত উচ্চমানের সাহাবি তাকেও মাটিতে চাপ দিয়ে ধরেছিল আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এই রেওয়ায়ত জাইফ কিন্তু দ্বিতীয় রাওয়াজ যেটা সাহি সেটা হলো আল্লাহ নেই বলেছেন সাহাদ বিন মাহাজ এই লোকটি এত পরেজগার এত দিনদার এত বুজুর্গ আল্লাহর কাছে এত প্রিয় যে তার জন্য তাহার লাহুল আরস আরস কেঁপে উঠেছে তার মৃত্যুতে আকাশের দরজাগুলো সব খুলে গেছে কিন্তু মাটি তাকেও চেপে ধরেছে কাজেই কিন্তু যে কিন্তু আল্লাহ পাক দয়া করে মাটিকে বিরত করেছেন এ লোককে আর চাপ দিও না মাটি চাপ দিবে আমি দেখি বা না দেখি পৃথিবীর অনেক কিছুই দেখি না প্রশ্ন উঠবে বাঘে খেয়ে ফেললো আগুনে পুড়ে ফেললো তারপরে পানিতে ভেসে গেল মাছে খেয়ে ফেললো এগুলার কি হবে এগুলার আজাব কোথায় কোন জায়গা হবে একেবারে সিম্পল কোশ্চেন এগুলার জবাব সময় মতো দ্বিতীয় ভাই ইনশাআল্লাহ দেব আল্লাহ দিতে করেন ওরা